মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুল মুতাকিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন আলাইহি ওয়ালা আলিহি ও আসহাবি ও আজওয়াজিহি ওদুরিয়াতি وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমরা এই গজন মিলে গভীর হৃদয় থেকে ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা আপনাদের সবাইকে দিয়ে আমাদের এই আয়োজনে একজন নারী তার অধিকারের বিভিন্ন প্রসঙ্গ খুলে খুলে আলোচনা করার চেষ্টা করছি এটি ধারাবাহিকতায় নারী তার অধিকার নিশ্চিত হওয়ার যে ফাউন্ডেশন এর অন্যতম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর তা হলো একজন নারী তার মানে মা নারীদেরকে রব্বুল আলম সৃষ্টি করেছেন নারীর জন্মের সার্থকতাই হলো যে তিনি মা হবেন কারণ যে নারী মা হতে পারে না সে কত বেদনা কত দুঃখ কত কষ্ট আর কত যে নিজেকে অসহায়ভাবে এটা ভাষায় বর্ণনাতীত তাই প্রত্যেকটি নারী মানি সে মা আর মা হওয়ার জন্যেই নারীর জন্ম আর এই যে মা যার মাধ্যমে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি যদি মা না হতেন আমরা কেউ পৃথিবীর আলো বাতাস দেখতাম না আল্লাহ সুফানা তাহলে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন চারভাবে এক নম্বর সরাসরি মাটি থেকে আদম আলী ইসালামকে তিনি সৃষ্টি করেছেন দুই নম্বর আদম আলী ইসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলী হাসালামকে আর তিন নম্বর কেবল মা থেকে সৃষ্টি করেছেন ঈসা ইবনু মারিয়াম আলিহিমাসাল্লামকে আর হা হ্যাঁ, চতুর্থ মা আর বাবা দুইজন থেকেই জন্ম দেন এই পৃথিবীতে বানি আদামদেরকে আমাদেরকে স্বাভাবিকভাবে এই পৃথিবীতে রব্বুল আলমিন মানব বংশ দ্বারা স্বাভাবিক রেখেছেন মা আর বাবার মাধ্যমেই হা হ্যাঁ, মা আর বাবা দুইজন থেকে আমাদের জন্ম তবে আমাদের পৃথিবীতে জন্ম নেয় মায়ের দায়িত্ব আর কর্তব্য আর কষ্ট বাবার চেয়ে অনেক অনেক গুণ বেশি এমনকি কোরআন আল করিমের ভাষায় রব্বুল আলমিন আমাদেরকে অসিয়ত করেছেন মায়ের প্রতি ভালো ব্যবহার করতে কারণ মা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পেটে ধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে আর হা তিরিশটি মাস পর্যন্ত অতি দুঃখে আর কষ্টে কুলে কাকে বহন করেছে বন্ধুগণ যে মাকে ইসলাম বাবার উপরে তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে ওই মা তাকে নিয়ে আমাদের আজকের আয়োজন আর এই আয়োজনে আমরা সবাই আপনাদের সাথে আমার ডান পাশে শেখ ইউসুফ আব্দুল মজিদ তারপর তারপর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তারপর শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আর আমি আপনাদের ছোট্ট ভাই শাহ অলিউল্লাহ আমরা আজকে মা এবং মায়ের অধিকার নিয়ে কথা বলতে আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করতে চেষ্টা করব প্রথমে আমি শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আপনার কাছে আসব একটু বলুন না মাকে মায়ের পরিচয় মা হলেন আমাদের জন্মদাতা যার পেটে আমরা কমপক্ষে ছয় মাস ঊর্ধ্বে দশ মাস দশ দিন বা তারও বেশি যার পেটে আমরা ছিলাম এবং যার বুকের দুধ খেয়ে আমরা লালিত পালিত এবং যার সস্নেহে ভালোবাসা এবং অসংখ্য ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন তিনি হলেন আমাদের মা মায়ের মর্যাদা অপরিসীম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মায়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন যে জান্নাত তো মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মায়ের পদতলে মায়ের পদতলে সন্তানের জান্নাত এটা একটি বিরাট কথা এর মানে এই নয় যে মায়ের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে এর মানে হলো যে মায়ের সেবা শুশ্রূষা করলে মায়ের খেদমত করলে জান্নাত সহজ হয়ে যায় অন্য হাদিসে রসুলাম বলেন হুমা জান্নাতুকা ও না তোমার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হবে তোমার মা এবং বাবার সাথে আচরণের উপর ভিত্তি করে তবে এক্ষেত্রে একটা কথা সতর্কতার সাথে জানতে হবে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা আলাই সালাকা ফালা তুতে হুমা যেখানে শিরিক বা অবাধ্যতা আল্লাহর নাফরমানি কাজের জন্য যদি তারা বলেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে এড়িয়ে চলতে হবে এটাই সত্য কথা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে জনৈক সাহাবি এসে জিজ্ঞেস করলেন আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে কয়লা উম্মুকা সর্বপ্রথম তোমার মা সোম্মা কয়লা সোম্মা মান তোমার তারপরে কে হবে তারপরে তোমার মা তারপরে কে হবে তারপরে তোমার মা প্রথমত মায়ের কথাটা প্রথমে বলা হলো তারপরে তিনবার বলা হলো এখন দুঃখজনক হলে সত্য যে আমরা সেই মাকে ভুলে বসেছি মাকে আমরা মানি না ইসলাম আমাদেরকে মায়ের প্রতি যেভাবে সজাগ করেছেন এমনকি মা বাবার দোয়া কবুল হবে নেক দোয়া হোক বা বদ দোয়া হোক মুস্তাজাবুদ্দা আওয়াত যাদের দোয়া কবুল হবে যাদের দোয়া মিস হবে না সুতরাং মায়ের মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যেভাবে আমাদেরকে ওসিয়ত করেছেন সেই অনুপাতে যদি আমরা যদি মায়ের মর্যাদা যথাযথভাবে দেই তাহলে এই সংসার সুন্দর হয়ে উঠবে মা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো মূল মা হলেন মূল মূলে যদি আমরা পানি দেই তাহলে গাছ তরুতাজা হবে ফল ফসল শাখা প্রশাখা সব তরুতাজা হয়ে যাবে কিন্তু শাখায় পানি ঢাললে তো আর মূলে পৌঁছে না কিন্তু আমরা তো দুঃখজনক হলে সত্য বাড়িতে যখন আসি তখন মিষ্টির পোটলাটা ওই ছোট বাচ্চা মেয়েটাকেই দেই এবং এমনও সময় হয় যে মায়ের সামনে তাকে মা বলে ডাকা হয় যেটা মায়ের জন্য বিরাট একটা বেদনার কারণ এক হতভাগা সন্তানকে দেখলাম বিদেশ থেকে বাড়িতে যাওয়ার সময় প্রথমে শ্বশুরবাড়ির স্টেশনে নামলেন তা আমি বললাম তোমার মতো হতভাগা লোক দুনিয়াতে খুব কম আছে তোমার শাশুড়ি তোমাকে জন্ম দিয়েছে তোমার শাশুড়ি তোমাকে কষ্ট আমি বলি নাই যে শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে না কিন্তু প্রথম ব্যবহারের মাপকাঠি রসুল দিয়ে দিলেন মা সর্বপ্রথম মা পাবে একটি টাকা যদি দিতে হয় তাহলে সর্বপ্রথম যিনি পাবেন তিনি হলেন মা মায়ের কথার উপরে পরবর্তীতে পিতা বা এভাবে সিরিয়াল মেনটন ইসলাম করে দিয়েছে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম মায়ের মর্যাদা অপরিসীম মায়ের মর্যাদা এই ক্ষুদ্র পরিসরে বর্ণনা করে শেষ করার কোনো উপায় নেই বিশাল ধন্যবাদ আপনি যদ্দূর বলেছেন এবার আমি শেখ আব্দুর রাজ্জাক সাহেব আপনার কাছে জানতে চাই যে মা মায়ের যে এই মর্যাদা উনি যা বললেন তাই কি শেষ না আরও আছে মা সন্তান ধারণ করা থেকে নিয়ে প্রসাব এবং লালন পালন সহ অনেক দীর্ঘ সময় ধরেই কষ্ট গ্রহণ করেন যেটা আল্লাহ তালা বলেছেন হামলহু ও ফেসালহু সালাসনা শাহরান শাহরান গর্ভে ধারণ এবং তার দুধ পান করার সময় ৩০ মাস এই ৩০ মাস বিশেষভাবে কষ্ট পালন করেন বেশি এরপরেও পাঁচ বছর যাবৎ মায়ের বেশি কষ্ট হয় ছেলেকে লালন পালনের জন্য এ কারণেই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দুইটি হাদিসে দেখা যাচ্ছে যে মাকে পৃথকভাবে বলছেন তাছাড়া সব সময় আল্লাহ রসুল পিতামাতা দুইজনকেই একই সাথে উল্লেখ করেছেন আল্লাহ তালাও দুইজনকে একই সাথে উল্লেখ করেছেন তার এক জায়গাতে একজন সাহাবি এসে বললেন যে আল্লাহ রসুল আমি যুদ্ধে যেতে চাচ্ছি তাল্লা রসুল বললেন যে তোমার মা আছে কি তো সাহাবি বললেন যে জি হ্যাঁ আমার মা আছে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তুমি তোমার মায়ের সেবা করো তোমার মায়ের পায়ের পাশে জান্নাত আর এক জায়গায় একজন সাহাবি এসে বললেন আল্লাহ রসুল আমার কাছে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে এতে তিনি প্রথমে বললেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর তোমার পিতা এখানে আল্লাহ রসুল মায়ের মর্যাদা পিতার চেয়ে তিন গুণ উল্লেখ করলেন অবশ্য অন্য জায়গাতে আল্লাহ রসুল এভাবে বলেছেন যে সাল্লাহ আলি সাল্লাম একজন মানুষের যদি এক দেনার থাকে তাহলে কোথায় খরচ করতে হবে তা আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার নিজের ব্যাপারে খরচ করো তারপরে যদি দেনার থাকে তাহলে তোমার মায়ের পিছনে খরচ করো তারপরে তোমার পিতার পিছনে খরচ করো তারপরে তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো তারপর তোমার গোলামের ওখানে একটা ছেলে তার উপার্জিত পয়সা সর্বপ্রথম খরচ করবে কোথায় এতে আল্লাহ রসুল মাকে সিরিয়ালে প্রথমে রেখেছেন আল্লাহ সুহান সাদ করছেন ওয়েস আলু নাকা মা নবী মানুষ আপনাকে প্রশ্ন করবে তারা কি খরচ করবে কোথায় খরচ করবে কুল মা আনফাকতুম মিন খাইরিন নবী আপনি বলে দিন তোমরা তোমাদের ধনসম্পদ অথবা উত্তম উপার্জন যদি খরচ করতে চাও তাইলে ফালিল ওয়ালিদাই মা আর বাবার জন্যে এরপরে প্রায় জায়গাতেই দেখা যাচ্ছে যে পিতামাতা দুইজনে এক জায়গাতে যেমন ভাই শাহ আলিউল্লাহ আপনাদেরকে একটা আয়াত পেশ করলেন এবং সেখানে পিতামাতাকে উল্লেখ করা হয়েছে আর যেখানে আল্লাহ তালা বলছেন যে তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে এসে পৌঁছে তাহলে তোমরা তাদেরকে কোনো সময় উহ শব্দ ব্যবহার তাদের দুইজনকে তিরস্কার করবে না তাদেরকে কোনো সময় উহ শব্দ ব্যবহার করবে না এবং তোমরা তাদের সামনে খুব নম্র ভদ্র ভাষা ব্যবহার সম্মানজনক সম্মানজনক ভাষা ব্যবহার করবে এবং তাদের কাছে নত হয়ে থাকবে নত স্বীকার করবে পিতামাতাকে মূল্যায়ন করার ব্যাপারে আল্লাহ রসুল খুব কঠোরভাবে বলেছেন যেমন এক জায়গাতে আল্লাহ রসুল বলছেন যে ওয়েলা তাউকান্না ওয়ালে দায়িকা ওয়াইন আমারাকা আন তাহরোজা মিন আহলেকা ওয়া মালেকা তুমি তোমার পিতামাতার কখনো অবাধ্য চলতে পাবে না তারা যদি তোমাকে তোমার পরিবার ত্যাগ করতে বলে সম্পদ ছেড়ে দিতে যে অর্থ সম্পদ ছেড়ে দিতে বলে তবুও তো পিতামাতা ছেলেদের কাছে মেয়েদের কাছে কত সম্মানী তারা কত মূল্যায়নের এটা আসলে আমাদের জানা প্রয়োজন ধন্যবাদ আপনাকে শেখ আব্দুল রাজাক আমার মনে হয় শেখ জি ইউসুফ আপনার কাছে আসতে চাই সুন্দর কবিতা রয়েছে কবি বলেছে মা কথাটি অতি ছোট কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে বন্ধুর ত্রিভুবনে নাই এই ত্রিভুবনে মা এই শব্দটার মতো মধুর শব্দ দ্বিতীয় আর নাই তবে হ্যাঁ আপনার কাছ থেকে এই ব্যাপারে আমরা এক অক্ষরের শব্দ হ্যাঁ? হ্যাঁ, এক অক্ষরের শব্দ আমরা শুনবো মা এর সকল আদ্যপান্ত বিষয় নিয়ে তবে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে বন্ধুগণ আমরা সবাই একসাথেই থাকব বিরতি থেকে ফিরে আসা পর্যন্ত ইনশা আল্লাহ The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom.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 রব্বুকা যেখানে আল্লাহ তালা বলছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ আল্লাহর এবাদতের নির্দেশ যেখানে মহান আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর এবাদতের পরেই মা বাবার প্রতি মা বাবার কথা রবেল ওয়ালিদাইন ইহসান আল্লাহর এবাদতের পরে মা বাবার প্রতি এহসান করার কথাটা যে আল্লাপাক উল্লেখ করেছেন যে ক্ষেত্রে আল্লাহর হক আমাদের সকলের উপরে রয়েছে যে তিনি আমাদের খালিক আমাদের স্রষ্টা এবং তারপরে যার মাধ্যমে আমরা এই পৃথিবীর এই আলো এই পৃথিবী দেখতে পেরেছি যার মাধ্যমে পৃথিবী আসার সুযোগ পেয়েছি এবং পৃথিবীর নামতসমূহ উপভোগ করবার যে সুযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে মায়ের গর্ভে বাবার মাধ্যমে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এবং তার লালন এবং মা সন্তানদের জন্য সারা রাত জেগে কাটায় কত কষ্টই না করছে বিনিময় সন্তানের একটি হাসি তার জন্য যথেষ্ট একটু ডাক মা বলে ডাকটাই একটু ডাক একটু হাসি যে শৈশবে যখন সে ডাকতে পারে না তখন তার মুখের একটু হাসি দেখেই মা আনন্দিত হয়ে যায় এবং সমস্ত ক্লান্তি শ্লান্তি মুহূর্তের ভিতর তিনি ভুলে যান খুবই সত্য কথা আপনার কথার সাথে একটু যুক্ত করি সুপ্রিয় দর্শক অনেক বিজ্ঞ মানুষজনের বক্তব্য অনেক এক্সপার্ট ডাক্তারদেরও কথা একটা মা প্রসব বেদনায় যে কষ্ট পায় কোন কোন বর্ণনায় রয়েছে মায়ের সন্তান জন্মদানের ওই বেদনা তথা প্রসব বেদনা যেন কেয়ামতের কষ্টের মতো কিন্তু মা যখন জীবনের ঝুঁকি নিয়ে জেহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে একটি সন্তান জন্ম দেয় তারপর যখন এই একবারে কলিজার তার ছেঁড়া কষ্টের বাচ্চাটাকে দেখতে পায় আসলে বাচ্চার চেহারা দেখে মা তার পেটে ধরা কষ্ট প্রসবের কষ্ট সব ভুলে যায় যদি তা না ভুলতো তাহলে কোনো মা দ্বিতীয়বার মা হতে চাইতো না সত্যি কথাটা কথাটা খুবই ছোট কিন্তু খুবই বাস্তব আসলে মা সে তো মাই সন্তানের চেহারা দেখলে তার সব দুঃখ কষ্ট হারিয়ে যায় যে আপনি বলছিলেন তো এরকম আরবিতে আরবি ভাষা যে কবিতাটা আমি বলছিলাম তো সেখানে কবি আরো বলছেন উম্মি রুহি ও হায়াতি ইয়া ওয়াফু আদি যে আমার মা তিনি আমার রুহ তিনি আমার জীব এবং আমার হৃদয়ের যিনি আনন্দ যে মা আছে পৃথিবীতে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন কর্মক্লান্তির পর মায়ের কাছে গিয়ে মায়ের আদর স্নেহ মা তিনি যত বৃদ্ধই হন আর সন্তান সে যত বড়ই হোক মায়ের কাছে সে সন্তানই মানুষ যত বড় মনেই করুক মা মনে করে তার এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশুর মতোই আর মাকে ইসলাম সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ধন্য করেছে আর এই পৃথিবীতে যত মানুষ যারাই ভালো হয়েছেন মায়ের শাসন ছাড়া মায়ের কন্ট্রোল ছাড়া কেউ ভালো হতে পারে না জি শেখ আব্দুল রাজা সাহেব আপনি কি মায়ের শাসনের ব্যাপারে কিছু শোনাবেন আমাদের মা যদি ঠিকমতো সন্তানকে লালন পালন না করে তাইলে কি জাতিটা হারিয়ে যাবে না আর ভালো মা হলেই তো ভালো জাতি এই ব্যাপারে একটু বলুন মূলত একটা পরিবার বা একটা ছেলে মেয়ে ভালোভাবে গড়ে ওঠা পিতামাতার উপরেই মূলত নির্ভর করে আর এই দুইজনের মধ্যে সবচেয়ে মায়ের উপরে বেশি নির্ভর করে এই জন্য যে মা সবসময় বাড়িতে থাকেন আর একটা সন্তান মায়ের কাছেই থাকে মূলত আল্লাহ রসুল বলছেন যে খুল্লু মৌলুদ্দিন ইউলাদ আলাল ফেতরা প্রত্যেক নবজাতক একটা তার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে স্বভাব বলতে ধারণ ক্ষমতা যেটা দেওয়া হবে সেটা গ্রহণ করতে পারে তাল্লা রসুল বলছেন যে আবুয়াহু ইহাব্বেদা নেহি অ ইমাজ্জিসা নেহি অ ইনাসেরা নেহি তো ওই ছেলে মেয়েকে তার সন্তানকে যদি পিতামাতা ইহুদি হয় তাহলে ইহুদি করে গড়ে তোলে যদি পিতামাতা খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান করে গড়ে তোলে তো পিতামাতা যেই আদর্শের যে গতিনীতির হয় তারা যদি আগুন পূজক হয় তাহলে ছেলে মেয়েকে ওইভাবে গড়ে তোলে তাহলে বোঝা যাচ্ছে যে একটা ছেলে মেয়ে যেসব স্বভাব আচরণ নিয়ম নীতি পায় মূলত পিতামাতার নিকট থেকেই পায় আর এখানে সবচেয়ে অগ্রাধিকার রাখেন মা কেননা আমরা জানি লালন পালনের ব্যাপারে এবং একটা পরিবারে ছেলে মেয়েদেরকে দেখাশোনার ব্যাপারে মায়েরই হক মায়েরই অধিকার বেশি মাই তার উপরে যথাযথ দায়িত্ব পালন করবে তাহলে একটা ছেলে মেয়ে সঠিক পথ পাবে মা যদি তাকে ভালো পথ দেখাতে পারে তাহলে ছেলে মেয়ে ভালো পথ পাবে মাই বুঝতে পারবে যে তার সঙ্গ ভালো না তার সঙ্গ খারাপ কেন আল্লাহ রসুল বলেছেন যে মাসালো জালি শিষ্যে কা সাহেবিল মিসক কির যে ভালো সঙ্গী আর মন্দ সঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো আর কর্মকারের মতো আল্লাহ রসুল বলছেন যে কারো যদি সঙ্গী আতরওয়ালা হয় তাহলে আতরওয়ালা ব্যক্তি তাকে এমনিতে আতর দিতে পারে নইলে ও কিনে নিবে তার কাছে যদি এমনিতেও না দেয় কিনেও যদি না দেয় তাল্লা রসুল বলছেন তাই যদি মিন হরিহান এবার পাশে বসে থাকলে সে সুগন্ধি পাবেই একজন ভালো ব্যক্তি তার সুগন্ধিকে ঠেকাতে পারে না ঠিক আল্লাহ রসুল বলছেন একজন কর্মকারের পাশে যদি কেউ বসে থাকে যদি কর্মকার তার বন্ধু হয় তাহলে পাশে বসে থাকলে সে হয়তো বা কখনো আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে আল্লাহ রসুল বলছেন যে আগুন ছিটকে এসে কাপড় যদি জ্বলে না যায় পাশে বসে থাকলে ধোঁয়া তো লাগবে ধোঁয়া থেকে তো সে নিজেকে বাঁচাতে পারে না তো এখানে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে একটা ছেলের সব কিছু লক্ষ্য করতে পারে মা না খুবই সত্য কথা যেমন শায়ের নীল তিনি বলেছেন আল উম্ম মাদ্রাসাতুন ইদা আদাত্তাহা আদাত্তা শাহবান আরাক হাফিজ ইব্রাহিম শায়ের নীল তিনি কত সুন্দর করে মায়ের কথা বলেছেন যে একটা মাকে যদি তৈরি করো তাহলে মা যদি ভালো হয় তাহলে তুমি এমন একটা জাতি তৈরি করলে যারা যাদের ধমনীটাই ভালো শিরা উপশিরায় বয়ে যাওয়া রক্ত গুস্ত পিণ্ডটাই ভালো ভালো আমার মনে হয় শেখ আমাদুল্লাহ সাহেব আপনি মায়ের ব্যাপারে আরেকটু কিছু বলবেন আমাদেরকে মায়ের অধিকার মায়ের মর্যাদা অপরিসীম মায়ের মর্যাদা অপরিসীম মায়ের বদয়ার কারণে একজন ব্যক্তির এবাদত নষ্ট হয়ে গেছে এবং সমাজে তাকে বেজ্জতি হতে হয়েছে যা ইমাম বুখারি রাহেমহল্লা সহি বুখারিতে দুই জায়গায় উল্লেখ করেছেন এক জায়গায় তিনি উল্লেখ করেছেন যে নফল সালাদ যদি কেউ আদায় করে তাহলে মা ডাক দিলে নফল সালাদ ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে মায়ের ডাকে সাড়া দিতে হবে বানি ইসরায়েলের জুরাইজ নামক একজন আবেদ মাঠের মধ্যে একটি ঘর বানিয়ে কাঁচা ইঁটের ঘর বানিয়ে সেখানে এবাদতবন্দি করত। বিরাট লম্বা হাদিস তো ওখানে একজন মহিলা ছাগলের রাখালি করত। হঠাৎ করে দেখা গেল কোনো দুষ্ট চরিত্রের লোক তার উপরে ব্যবহার করার কারণে তার পেটে বাচ্চা এসে গেল বাচ্চা আসার কারণে ওই দুশ্চরিত্রা মহিলা বলে দিল যে এই দরবেশের এই আবেদের কারণে আমার এই ঘটনা ঘটেছে সমাজের লোকেরা গিয়ে তার ঘর ভেঙে দিল তাকে লাঞ্ছিত করলো এর পূর্বে যে ঘটনাটা ছিল মা এসে ডেকেছিলেন তিনি নামাজ পড়তেছিলেন তিনি বলছেন আল্লাহ মম্মি ওসালাতি আল্লাহ আমার মা ডাকে আমি নামাজ পড়ি নামাজ আগে না মা আগে তিনবার ডাকার পরে মা বদুয়া করে বলেছিলেন যে নষ্টা মহিলার চেহারা না দেখে যেন তোমার মৃত্যু না হয় এই যে মায়ের বদদোয়ার কারণে বলেছেন আপনার কথাটা লোকজনের কাছে আমাদের দর্শকদের স্পষ্টই হয়ে উঠেছে যে মা তার ডাকে সাড়া দিতে হবে এমনকি নফল নামাজ বাদ দিয়ে হলেও তার মায়ের মর্যাদা রব্বুল আলমিন নিজে ঘোষণা করেছেন এমনকি মায়ের আনুগত্য আল্লাহর ইবাদতের অংশ মাকে তো মা হওয়া চাই মাকে তো তৈরি হওয়া চাই আর মা তৈরি হওয়ার জন্যে মাকে পাওয়ার জন্যে রব্বুল আলমিনের নির্দেশনায় মেনে চলতে হবে নারী আর পুরুষদের ছেলে আর মেয়েদের আল্লাহ সুফানাহ তালা কোরআন আল করিমে আদর্শ জীবন সঙ্গী পাওয়ার জন্যে একটি দোয়া শিক্ষা দিয়ে বলেছেন কোরআন আল করিমের সুরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা শুধু তাই না আমাদের আজকের আয়োজনের সর্বশেষ পর্যায়ে আমরা সবাইকে আবেদন করে বলতে চাই আসুন না আমাদের মাঝে তৈরি হন আদর্শ মা যে মা থেকে তৈরি হবে আদর্শ একটি জাতি জাতি জেনে রাখা উচিত ঠুসঠাস ওই চরিত্রহীনা মেয়ে থেকে চরিত্রহীনা নারীদের থেকে ভালো চরিত্রবান সুন্দর সমৃদ্ধ জাতি খুঁজে পাওয়া যাবে না বন্ধু তাই নারী হিসেবে মায়েরা উত্তম মা হিসেবে তৈরি হবেন আর আমরা শ্রেষ্ঠ সন্তান হিসেবে পৃথিবীটা সুখে সমৃদ্ধিতে ভরে দেব পরকালটাও হবে জাহান নাম মুক্ত রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকেও মুবারকবাদ রব্বুল আলমিন আমাদের সকাই কবুল করুন আমিন আসসালামু আলাইকুম অবরাকাত ওবরাকাত আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি